পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমেন ওয়ালা আম্মাবাদ চতুর্থ পর্বের পর আমরা পঞ্চম পর্বে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে বাকি আলোচনা শোনাব আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের পূর্বের আলোচনা মনে রেখে বাকি আলোচনা শোনার জন্য প্রস্তুত হবেন কালেমার পঞ্চম শর্ত হচ্ছে মহাব্বত অর্থাৎ কালেমাকে মহাব্বত করতে হবে কালেমার সংশ্লিষ্ট বিষয় মহাব্বত করতে হবে কালেমা যা নির্দেশ করে সে বিষয়কে মহাব্বত করতে হবে তথা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং তাদের যাবতীয় বিধিবিধানকে আদেশ নিষেধকে মহব্বত করতে হবে এটা অত্যন্ত মামুলি কথা যে আল্লাহকে মহব্বত করার তো আর কিছু নাই একমাত্র তার জাতকে এবং সাথে সাথে তার আহকামকে তার বিধিবিধানকে মহব্বত করতে হবে রসুল সাল আলী আসাল্লামকে ব্যক্তি হিসেবে মহব্বত করার পাশাপাশি তার শরিয়াতকে তার রেখে যাওয়া বিধিবিধানকে মহাব্বত করতে হবে আমরা আপনাদেরকে এই বিষয়ে সুরা তৌবার চব্বিশ নম্বর আয়াত এবং সুরা বাকারার একশো নম্বর আয়াত তেলাওয়াত করে মহাব্বতের রূপরেখা কেমন হবে সেটা কোরআন থেকে তুলে ধরেছি এবার আমরা আরও একটি আয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে রসুল সাল আলি আসাল্লামকে যদি আমরা মহব্বত না করতে পারি আল্লাহ এবং রসুলের বিধানকে যদি মহব্বত না করতে পারি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান আমাদের কাছে অপছন্দনীয় হয় ঘৃণীত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিণাম কি হতে পারে এই বিষয়ে আল্লাহ তবরকতালার বাণী আপনাদের সামনে তুলে ধরছি সুরা মোহাম্মদের আট থেকে নয় নম্বর আয়াতে আল্লাহ তুবরকতলা বলছেন যারা কাফের তাদের আচরণ কেমন তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধানের সাথে কি আচরণ করে সেই বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন ওয়াল্লাদিন কফর ফতা আসাল্লাহ আমালহ ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم আল্লাহ বলছেন যারা কুফরি করেছে যারা কাফির হয়তো আসাল্লাহম তাদের জন্য রয়েছে ধ্বংস ওয়াদল্লা আমালহম এবং আল্লাহ তবরকতলা তাদের আমল সমূহ বিনষ্ট করে দিয়েছেন কেন আল্লাহ বলছেন এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা ঘৃণা করেছে অপছন্দ করেছে ফাহবাত আহম যার পরিণাম হিসেবে আল্লাহ তবরকতলা তাদের দুনিয়ার যাবতীয় সৎ আমলকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত সুধি দর্শক মণ্ডলী স্পষ্টই আমরা জানতে পারলাম আল্লাহর নাজিলকৃত কোনো বিষয়কে যদি কেউ অপছন্দ করে ঘৃণা করে তাহলে এটা হবে কাফেরদের আচরণ এবং কাফেরদের সামিল হওয়া তাই তো আল্লাহ তো তবরকতাল অন্যত্রে বলছেন কুল ইন কুন তুম তুহিবুন আল্লাহ হে রসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে আমাকে অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার তাগিদ আল্লাহ তবরকতলা এই আয়াতে দিচ্ছেন এবং আল্লাহর ভালোবাসা অর্জন করার ব্যবস্থাও বলে দিচ্ছেন আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে পেতে হলে তার রসুলকে ভালোবাসতে হবে তার রসুলকে অনুসরণ করতে হবে যদি এক ব্যক্তি অথবা কোনো ব্যক্তি রসুল সাল্লামকে অপছন্দ করে রসুলের বিধিবিধানকে অপছন্দ করে রসুলের দাওয়াত তাবলিগকে অপছন্দ করে রসুলের শরিয়াতকে অপছন্দ করে তার পক্ষে কখনোই সম্ভব নয় রসুলকে অনুসরণ করা অনুসরণ তো ওই ব্যক্তি করবে যে ব্যক্তি রসুলকে মহাব্বত করে অবশ্যই ওই ব্যক্তির মহাব্বত গ্রহণযোগ্য নয় যে মহাব্বতের পাত্রকে মহাব্বতের ব্যক্তিকে অনুসরণ করতে পারে না সে যা বলে তা শোনে না সে যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকে না এটা কখনো হতে পারে না মানুষ মানুষের ক্ষেত্রেও এই ধরনের মহব্বত কখনো গ্রহণ করবে না তাকে মহব্বত বলবে না সামান্য একজন মানুষ যদি তার বন্ধুকে দেখে তার অনুসরণ করতেছে না তার কর্মকাণ্ডকে ভালো জানছে না তাহলে অবশ্যই তাদের আপসের বন্ধুত্ব নষ্ট হতে বাধ্য হবে এমনিভাবে ওয়ালিল্লাহিল মাসালুল্লাহ আলা আল্লাহর জন্য সুমহান দৃষ্টান্ত রয়েছে আল্লাহকে মহব্বতের দাবি করি রসুলকে মহব্বতের দাবি করি কিন্তু তারা যা পছন্দ করেন আমরা যদি সেটা পছন্দ না করতে পারি তাদের দেয়া বিধিবিধানকে যদি আমরা পছন্দ না করতে পারি তাহলে এই মহব্বতের কোনো মূল্য নেই এই মহব্বতের কোনো বাস্তবতা নেই এ হবে কৃত্রিম মহব্বত এ হবে বাতিল মোহাব্বত যে আল্লাহ এবং আল্লাহর রসুল যা পছন্দ করেন তাকেও মহব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল যা চান তাকেও মহব্বত করতে হবে এমন কি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করে এমন বান্দা এমন ব্যক্তিদেরকেও মহব্বত করা ইমানের শর্ত যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যথাযথভাবে মহব্বত করে এমন ব্যক্তিকেও ঘৃণা করি অপছন্দ করি মহব্বত না করতে পারি শুধু তার দিনের কারণে শরীয়ত মানার কারণে সেই ক্ষেত্রেও আমাদের ইমান হুমকির মুখে পড়বে আমাদের ইমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن كره أن يعود إلى الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار মুত্তাফাকুন আলী আনাস রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন তিনটি খাসলাত তিনটি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে অর্জিত হয়েছে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে অর্থাৎ ইমান দ্বারা ওই ব্যক্তি উপকৃত হবে ইমানের উপকারটা ওই ব্যক্তি কেবলমাত্র পাবে এক নম্বর হল মানকান আল্লাহ রসুলহ আহাব্বাইলেহিমা সিবাহমা যে ব্যক্তির নিকটে আল্লাহ এবং আল্লাহর রসুল সর্বাপেক্ষা ভালোবাসার পাত্র হতে পারবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে সব মানুষের ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে এই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ইমান দ্বারা উপকৃত হবে ইমানের ফায়দা ওই ব্যক্তি অনুভব করবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সর্বোচ্চ ভালোবাসতে জানবে না তার জীবনে ইমানের কোনো উপকারিতা সে অনুভব করবে না দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় চরিত্র যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের স্বার্থে ভালোবাসে ওই ব্যক্তিকে এই জন্য ভালোবাসে যে সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথে চলে রসুলের সন্তুষ্টির পথে সে চলে আল্লাহ এবং আল্লাহর রসুল যা পছন্দ করে সেও তাই পছন্দ করে আল্লাহ এবং আল্লাহর রসুল যা অপছন্দ করে তা সে অপছন্দ করে এই কারণেই ওই ব্যক্তিকেও আমি ভালোবাসি তার প্রতি আমার কোনো ধরনের ঘৃণাবোধ কোনো অনীহা নেই তাহলে জানতে হবে এই ইমান দ্বারা উপকার পাওয়া যাবে এই ইমান দ্বারা জান্নাত পাওয়া যাবে যদি এরকম না হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান মোতাবেক জীবন পরিচালনার জন্য এক ব্যক্তিকে যদি আমি অপছন্দ করি তাহলে জানতে হবে আমার ইমান নেই আমি ইমান হারা ইমানের একটি শর্ত আমি নষ্ট করে ফেলেছি সেটা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের স্বার্থে মহাব্বত করা তৃতীয় গুণ তৃতীয় বৈশিষ্ট্য হলো এই যে ব্যক্তি কুফরি থেকে ফিরে আসার পর আবার কুফরি কাজ আবার কুফরিতে ফিরে যাওয়াকে এমন ধরনের অপছন্দ করে ঘৃণা করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে পৃথিবীতে কেউ এমন নেই যে তাকে আগুনে ফেলা হোক সেটা সে পছন্দ করবে তা আগুনে ফেলাটাকে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে এভাবে মুসলিম হওয়ার পর কুফরিতে ফিরে যাওয়া কুফরি আচরণ যেই কারণে কাফের হয় যে কাজগুলো কাফেররা করে যেই আকিদা যেই দৃষ্টিভঙ্গি যে ধ্যান ধারণা কাফেররা পোষণ করে এরকম ধ্যান ধারণা এরকম কর্মকাণ্ড যদি কোনো মুসলিম ব্যক্তি করে তাহলে জানতে হবে তার ইমানের শর্ত নষ্ট হয়ে গেছে ইমানের যে শর্ত ছিল মহব্বত করা কালেমা সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুকে মহব্বত করতে হবে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ছোট্ট একটি বিরতিতে যাব এবং ফিরে এসে আবারও সংশ্লিষ্ট আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা Allah কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় শ্রোতা দর্শক মন্ডলী বিরতির পর আমরা আপনাদের সামনে আবারও সংশ্লিষ্ট আলোচনা নিয়ে উপস্থিত হলাম দুটি হাদিস থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আনাসরদি আল্লাহ আনহ থেকে বর্ণিত সহি বুখারি এবং মুসলিমের হাদিসটি থেকে স্পষ্ট হয়েছে তিনটি গুণ থাকলে তিনটি বৈশিষ্ট্য থাকলে কোনো ব্যক্তি ইমানের ফলাফল পাবে ইমানের ফলাফল অত্যন্ত ব্যাপক কথা দুনিয়াতে সে ইমানদার হিসেবে গণ্য হবে সত্যিকার অর্থে মুসলিম হিসেবে গণ্য হবে এবং পরকালে এই ইমানের ফলাফল ভোগ করবে জান্নাত দুনিয়াতে এর আরেকটা ফলাফল হলো ইমানের স্বাদ পাওয়া এর অর্থ হলো ইমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত যাবতীয় আদেশ এবং নিষেধ পালন করার ক্ষেত্রে একটা প্রেরণা লাভ করবে আকর্ষণ লাভ করবে আগ্রহ অনুভব করবে যারা ইমানের স্বাদ পায় নাই তারা কিন্তু আমলেরও স্বাদ পাবে না আমল তাদের জন্য কঠিন হবে ঝামেলা হবে বিরক্তিকর হবে মন চাইবে না এটাই হলো স্বাভাবিক এটাই ইমানের স্বাদ বলা হয়েছে আরও একটি হাদিস দ্বারা বিষয়টা আরো সুন্দরভাবে পরিস্ফুটিত স্পষ্ট হয় আন আবি উমামতা রদি আল্লাহ আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود আবু উমামা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহাব্বত করে আল্লাহর ওয়াস্তে কাউকে অপছন্দ করে ঘৃণা করে আল্লাহর ওয়াস্তে কাউকে কিছু দান করে আল্লাহর ওয়াস্তে দান করা থেকে বিরত থাকে ওই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করতে পারল ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ তাহলে মহাব্বত এখানে কত বড়টা একটা মাপকাঠি ইমানের পূর্ণতার শর্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের স্বার্থে কাউকে ভালোবাসতে হবে ও যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহর বিধানকে ভালোবাসে রসুলকে ভালোবাসে রসুলের বিধানকে ভালোবাসে তবে আমি তাকে ভালোবাসব যদি ওই ব্যক্তি আল্লাহকে আল্লাহর বিধানকে রসুলকে সাল্লাহ সাল্লাম এবং রসুলের বিধানকে ভালো না বাসে অপছন্দ করে তাহলে ইমানের শর্ত হলো ওই ব্যক্তিকে অপছন্দ করতে হবে ঘৃণা করতে হবে তাহলে ইমানের শর্ত পূর্ণ হবে আমি কাউকে কিছু দান করব। এটাও আল্লাহর অস্তে কেন দান করব। যে সে আল্লাহর বান্দা আল্লাহর অনুগত আল্লাহর ইবাদতকারী রসুল সাল্লাহ আলী আসাল্লামকে মহাব্বতকারী রসুল সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনাকারী তাই আমি তাকে দান করব। আর কাউকে দান করা থেকে কিছু দেওয়া থেকে আমি নিবৃত হব হাত গুটিয়ে নিব এই জন্য যে সে আল্লাহকে অপছন্দকারী সে আল্লাহর বিধিবিধান শরীয়তকে অপছন্দকারী সে রসুল সাল্লামকে অপছন্দকারী রসুল সাল্লাহ আলহি আসাল্লামের শরীয়ত তার আদর্শকে অপছন্দকারী আমি কোনো কিছু দেওয়া থেকে হাত গুটিয়ে নেব বন্ধ রাখবো এটা ইমানের পরিচয় এটা হলো ইমানের শর্ত আমি যদি এই ক্ষেত্রে তাকে আরও বেশি উৎসাহিত করি আরও বেশি তাকে দান করি তাহলে জানতে হবে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নাখুশ করার কাজ করলাম একইভাবে আল্লাহ রসুল সাল্লাম আরও একটি হাদিস আমাদের সামনে বর্ণনা করেছেন আনহু আল্লাহ রসুল বলছেন তোমাদের কোনো ব্যক্তি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা প্রিয় ভাজন না হব ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না আমরা যে সমস্ত আয়াত তেলাওয়াত করেছি যেই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি একটা আর একটার ব্যাখ্যা একটা আর একটার সমর্থক অতএব এখানে আমরা কোনো কথা নিজস্ব বলি নাই নিজস্ব কোনো কথা এখানে আসে নাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করার জন্য কোরআন এবং হাদিসে যে নির্দেশনা এসেছে যে আদেশ এসেছে সেই আদেশগুলো সে দলিলগুলো আপনাদের সামনে শুধু আমরা পেশ করেছি এই বিষয়ে আরও অনেক কথা আছে এ বিষয়ে আরও অনেক দলিল উপস্থাপনের সুযোগ আছে এবার আরও একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরে শেষ করবো ইনশাল্লাহ এই পর্বের আলোচনা এখানেই শেষ করব আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন মন আহিয়া সুন্নতি ফকদ আহাব্বানি ওমন আহাব্বানি কেন মাইয়া ফিল জান্না রসুল সাল্লামকে মহব্বত করার আসল ব্যবস্থা কি আসল উপায় কি রসুলের ব্যক্তিত্বকে রসুলের সত্তাকে রসুলের দেহকে ভালোবাসার আমাদের আর সুযোগ নেই যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন কবরে শায়িত আছেন অন্যান্য সমস্ত উন্মতের মতো এখন তাকে ভালোবাসার ব্যবস্থা হলো তার সুন্নাতকে ভালোবাসার মাধ্যমে তাই তো আল্লাহ রসুল বলছেন মানে আহিয়া সুন্নতি ফকত আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতকে আমার তরিকাকে আমার জীবন আদর্শকে জীবিত করবে ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো আর এভাবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কেন মাইয়া ফিল জান্না সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তাহলে মহাব্বতের কত মূল্য মহাব্বতের কত মর্যাদা মহাব্বতের গুরুত্ব কতটুকু এইদিকে আমার রসুল সাল আলী আসাল্লামকে মহাব্বত করাতে ইমানের শর্ত পূর্ণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করলে তাদের বিধিবিধানকে মহাব্বত করলে ইমানের শর্ত পূর্ণ করলাম আমি এবার যোগ্যতা সম্পন্ন মমিন হতে পারলাম আর পরকালে জান্নাতের নিশ্চয়তাও আমি লাভ করতে পারলাম রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যদি সর্বোচ্চ পর্যায়ের মহব্বত আমরা না করতে পারি এবং তার বিধিবিধানকে যদি সর্বোচ্চ পর্যায়ের মহব্বত না করতে পারি তাহলে একদিক থেকে আমরা দুনিয়াতে যেমন ইমান হারা হব ইমান আমাদের থেকে বিদায় নেবে তেমনিভাবে আমরা জান্নাত থেকেও বঞ্চিত হব সাহাবায় কেরাম আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামকে মহব্বত করতেন দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর অপেক্ষা বেশি এমনকি তাদের নিজেদের জানের চেয়েও বেশি মহব্বত করত রসুল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে তারা যেভাবে ভালোবেসেছিল সেই ভালোবাসার নমুনা আমরা কোরআন সুন্নার বিভিন্ন দলিল থেকে জানতে পারি শুধু একটি মাত্র নমুনা আপনাদের কাছে তুলে ধরব অমর মনুর খত্তব রদি আল্লাহ আনহর একটি অবস্থা আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাকে পিতামাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের অপেক্ষা বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না এই হাদিসের ভিতরে নিজের জানের কথা নাই নিজের জীবনের চেয়ে বেশি মহব্বতের কথা নাই তমরমনুর খত্তাব রদি আল্লাহনু যাচাই করার জন্য রসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ হ্যাঁ আপনার কথা মোতাবেক আপনার ঘোষণা মোতাবেক আমি পৃথিবীর সমস্ত মানুষের অপেক্ষা সমস্ত বস্তু সমস্ত জিনিসের অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারছি না নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসাটা আমার মনের ভিতরে অনুভব করছি না আল্লাহ রসুল সাল্লাম অমর মন খত্তাব রাজিয়ার কথা শুনে বললেন হে অমর সেই জাতের কসম করে বলছি তুমি এখনো মমিন হতে নি অথচ আল্লাহ রসুল সাল্লাম কিন্তু এর আগে নিজের জীবনের অপেক্ষা বেশি ভালোবাসতে হবে এই কথাটা বলেননি অমর মনুর খত্তাব রদি আল্লাহন রসুল সাল্লামের ভালোবাসা ছাড়া পড়বে রসুল সাল্লামের ভালোবাসা পরিত্যক্ত হবে এরকম কোনো ফাঁক ফোকরও রাখতে চাইনি তিনি নিজেই এই কথাটা সংযোজন করলেন হে আল্লাহ রসুল আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারছি না আপনার তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে অমর তুমি এখনো মমিন হতে পারোনি সাথে সাথে অমর খত্তাব রদিয়ানো বললেন হে আল্লাহ রসুল আমি এই মুহূর্তেই ঘোষণা দিচ্ছি আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ ওমর এখন তুমি পরিপূর্ণ ভালোবাসা বেসেছ তুমি এখন পূর্ণাঙ্গ মমিন হতে পেরেছ সম্মানিত সুজি দর্শক শ্রোতা মণ্ডলী আমরা পঞ্চম পর্ব সমাপ্ত করেছি আপনাদেরকে বাকি আলোচনা বাকি শর্তগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায়